আল্লাহ তাদের উপর জান্নাতকে হারাম করে দিবেন এবং তাদের ঠিকানা হবে জাহান্নাম এই বিষয়টার কারণে মানবজাতি মুসলিম ও কাফির দুই ভাগে বিভক্ত হয়ে গেছে এর কারণে শত্রুতা সৃষ্টি হয়েছে এবং জিহাদ বিধিবদ্ধ হয়েছে যেমন আল্লাহ তালা বলেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতুন ওযা وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله فإن انتهوا فإن الله بما يعملون بصير আর তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো যতক্ষণ না ফিতনার অবসান হয় এবং দিন পূর্ণরূপে আল্লাহর জন্য হয়ে যায় সূরা আল আনফাল উনচল্লিশ নম্বর আয়াত ব্যাখ্যা আল্লাহ তাআলা বলেন وما خلقت الجن والإنس إلا ليعبدون আর আমি জিন ও মানুষকে কেবল এই জন্যই সৃষ্টি করেছি যে তারা আমার ইবাদত করবে সূরা আজ জারিয়া ইবাদত একমাত্র আল্লাহ তাআলার অধিকার তার সাথে কাউকে অংশীদার স্থাপন করা তার ইবাদত করা বৈধ নয় সে যেই হোক না কেন জাহিলরা এই বিষয়টি উল্টিয়ে দেয় তারা আল্লাহ তাল্লাহার ইবাদত ছেড়ে দেয় অথচ এই জন্যই তাদেরকে সৃষ্টি করা হয়েছে তারা আল্লাহ তাল্লাহকে বাদ দিয়ে মূর্তি গাছ পাথর ফেরেস্তা জিন আউলিয়া ও নেককারদের ইবাদত করে এভাবে তারা আল্লাহ তাল্লাহ ছাড়া অন্যদের জন্য ইবাদত করে জাহিলদের মধ্যে কেউ কেউ অদ আল্লাহ তাল্লাহার ইবাদত করে না আর তারা হচ্ছে কাফি ও বাস্তবাদী নাস্তিক আবার কেউ কেউ আল্লাহর ইবাদত করে তবে তার সাথে অন্যদের ইবাদত করে মূলত তাদের বিধানও কাফি নাস্তিকদের মতোই যারা আল্লাহর সাথে অন্যের ইবাদত করে তারা ওই লোকেদের মতো যারা অদৌ আল্লাহর ইবাদত করে না কেননা আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত বাদ আর আল্লাহ তারা তার সাথে অংশীদারিত্ব পছন্দ করেন আরেকটি বিষয় হচ্ছে আমল শরিয়ত সম্মত হওয়া আবশ্যক আল্লাহ তালা বিদাতি আমল কবুল করেন না অনুরূপভাবে তিনি শিরিকযুক্ত আমলও গ্রহণ করেন না সেই জন্য সবচেয়ে মারাত্মক ও ভয়াবহ জাহিলিয়াত হচ্ছে আল্লাহর সাথে শরিক করা এবং বিদাতি কাজ করা শায়েক রহিমুল্লাহ এই বিষয়টি দিয়ে তার আলোচনা শুরু করেছেন কেননা জাহিলি বিষয়সমূহের মধ্যে সবচেয়ে মারাত্মক এই জন্য রসুল সাল্লাম আলহাম এ বিষয়ে অস্বীকার করা এবং তা মানুষকে ছাড়া এই জন্য রসুল সাল্লাম এই বিষয়কে অস্বীকার করা এবং তা মানুষকে ছেড়ে দেওয়ার আহ্বান জানাতেন অন্যান্য নাবি রাসুলের মতো রসুল সাল্লাহ আলহিহাল্লাম একনিষ্ঠভাবে আল্লাহ তালার ইবাদতের নির্দেশ দিতেন আর আল্লাহ ব্যতীত অন্যের ইবাদত ছেড়ে দিতে বলতেন এটা ছিল রাসুলগণের দাওয়াতের সূচনা কেননা তাহিদ সকল আমলের মূল ভিত্তি এটা বিনষ্ট হলে আমল মূল্যহীন হয়ে গণ্য হবে তাওহিদ ব্যতীত সালাদ সিয়াম হাজ জাকাত ও অন্যান্য সকল প্রকার ইবাদত মূল্যহীন যেহেতু মূল ভিত্তি তথা তাওহিদ বিনষ্ট হয়েছে তাই কোনো আমিলই মূল্যায়নযোগ্য নয় শির্কের কারণে আমিল বিনষ্ট ও বাতিল গণ্য হয় জাহিলি যুগে আল্লাহ তালার ইবাদতের সাথে বিভিন্ন বস্তুর ইবাদত করা হতো যেমন আউলিয়া ও নেকর লোকদের ইবাদত করা নুহ আল্লাহ সাল্লামের জাতি সৎ লোকেদের ব্যাপারে বাড়াবাড়ি করে যেমন ওয়াদ সুয়া ইউস নগর আল্লাহ তালার ইবাদত ব্যতীত তারা এইসব লোকেদের কবর পূজা করত তারা মনে করত এসব ব্যক্তি সৎ তারা আমাদেরকে আল্লাহ তালার নিকটবর্তী করে দিবে এবং আল্লাহর নিকট সুপারিশ করবে তারা এর উপর ভিত্তি করে আউলিয়া নেককার লোক ও ফিরিস্তাদের ইবাদত করত তারা বলে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে এই কারণে তাদের ইবাদত করি তাদের কথা তারাই আল্লাহর নিকট আমাদের জন্য সুপারিশ করবে তারা আউলিয়া নেককার লোক ও ফিরিস্তাদেরকে আল্লাহর শরীর মনে করত না বরং তারা বলতো আমাদের জন্য তারা আল্লাহর নিকটে পৌঁছানোর মাধ্যম এবং তারা আল্লাহর নিকট আমাদের জন্য সুপারিশ করবে তারা আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম তাদের কর্মগুলোকে তারা শিরক মনে করতো না কেননা শয়তান এভাবে তাদের কর্মকে সৌন্দর্যমণ্ডিত করে দেয় এটা শিরক নয় বরং এটা ন্যাক লোকদের অশিলা মাধ্যম ও সুপারিশ তার মাত্র তারা বলে যে নাম দিয়ে উপকার পাওয়া যায় না বাস্তবতার মধ্যে দিয়ে উপকার লাভ করতে হয় যদিও তারা সুপারিশ ও নৈকট্য লাভ করার জন্য নাম ব্যবহার করে তবুও তা শিখ কেননা নাম দিয়ে কখনো বাস্তব অবস্থা পরিবর্তন করা যায় না আল্লাহ তাআলা তার ইবাদতকে কাউকে অংশীদার করা পছন্দ করেন না আল্লাহ তাআলা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 الله بما لا يعلم في السماوات ولا في الأرض سبحانه وتعالى عما يشركون আর তারা আল্লাহ ব্যতীত এমন কিছু ইবাদত করছে যা তাদের ক্ষতিও করতে পারবে না এবং উপকারও করতে পারবে না আর তারা বলে এরা আল্লাহর নিকট আমাদের সুপারিশকারী সুরাই ইউনুস আঠারো নম্বর আয়া আল্লাহ তালা আরও বলেন আর যারা আল্লাহ ছাড়া অন্যদেরকে অভিভাবক হিসেবে গ্রহণ করে তারা বলে আমরা কেবল এই জন্যই তাদের ইবাদত করি যে তারা আমাদেরকে আল্লাহর নৈকটবর্তী করে দেবে সুর আজ জুমার তিন নম্বর আয়াত তারা তাদের ইবাদত করে না কিন্তু মনে করে যে সৃষ্টি করা রিজিক দেয়া জীবন মৃত্যু তারা আল্লাহর অংশীদার নাউজুবিল্লাহ অথচ তারা জানে একমাত্র আল্লাহই সবকিছুর মালিক তারা আউলিয়া ও ন্যাক লোকদের ইবাদত করে যাতে তারা আল্লাহর নিকটবর্তী হতে দেয় তারা বলে যে আমরা পাপি বান্দা যেহেতু তারা ন্যাক লোক ও এই হিসাবে আল্লাহর নিকট তাদের মর্যাদা আছে তাই আমাদের তবা ও ইবাদত আল্লাহ নিকট কবুল হওয়ার জন্য তাদের মাধ্যম অবলম্বন করি এই জন্যে শয়তান জিন এজন্য শয়তান জিন ও মানবজাতিকে এই কাজটি তাদের জন্য সৌন্দর্যমণ্ডিত করে দেয় আশ্চর্যজনক বিষয় হলো তারা কোরআন পাঠ করে এ সম্পর্কিত আয়াত জানে কিন্তু তারা সতর্ক হয় না এ সত্ত্বেও তারা কবর পূজায় অবিচল থাকে আর কবর পূজা জাহিলি কর্ম জাহিলিয়াত জাহিলি কর্মকর জাহিলিয়াত জাহিলি কাজকর্ম ও তার কুফল সম্পর্কে তারা অবগত নয় শাহেক রহিমুল্লাহ বলেন এটা হলো বড় সমস্যা যে বিষয়ে শাহেক রহিমুল্লাহ বলেন এটা হলো বড় সমস্যা যে যে বিষয়ে রসুল সাল্লাহ আলাইসাল্লাম তাদের বিরোধিতা করেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম একনিষ্ঠতার কথা বর্ণনা করেন আর আল্লাহর যে দিনের উপর রসুলগণ প্রেরিত হয় তা তিনি প্রচার করেন একনিষ্ঠতা ছাড়া আমল কবুল হয় না তা মানুষকে অবহিত করেন তিনি আরো বলেন ইখলাস ব্যতীত উত্তম মনে করে যারা কোনো আমল করে আল্লাহ তালা তাদের জন্য জান্নাত হারাম করেন তাদের কর্মস্থল জাহান্নাম এটা এমন সমস্যা যার কারণে মুসলিম ও কাফিরদের মাঝে বিভক্তি সৃষ্টি হয় আর কাফিরদের শত্রুর কা- শত্রুতার কারণে জিহাদ বিধিবদ্ধ হয় আল্লাহ তাআলা বলেন وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله فإن انتهوا فإن الله بما يعملون بصير আর তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো যতক্ষণ না ফিতনার অবসান হয় এবং দিল পূর্ণরূপে আল্লাহর জন্য হয়ে যায় সুরা আনফাল উনচল্লিশ নাম্বার আয়াত আল্লাহ তালার নিকট অভাব অভিযোগ পেশ করতে বান্দাকে মাধ্যম হিসেবে গ্রহণ করার প্রয়োজন আছে কি অথচ আল্লাহ তালা বান্দার নিকটে থেকে সারা দান করেন তিনি বান্দার কথা শুনেন তাদেরকে দেখেন দয়া করেন ও তাদেরকে অবা কবুল করেন তিনি তাদেরকে দোয়া কোনো মাধ্যম অবলম্বন করার নির্দেশ দেননি বরং তিনি আমাদেরকে সরাসরি তার নিকট দোয়া করতে বলেন আল্লাহ তাআলা বলেন فادعوا الله مخلصين له الدين ولو كره الكافرون সুতরাং তোমরা আল্লাহকে ডাকো তার উদ্দেশ্যে দিনকে একনিষ্ঠভাবে ইবাদত নিবেদিত করো সূরা গাফি চোদ্দ নম্বর আয়াত وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين আর তোমাদের রব বলেছে তোমরা আমাকে ঢাকো আমি তোমাদের যাকে সাড়া দেব নিশ্চয় যারা অহংকারবশত আমার ইবাদত হতে বিমুখ থাকে তারা অচিরে লাঞ্ছিত অবস্থায় জাহান নামে প্রবেশ করবে সুরা গাফির আয়াত নম্বর সাত আল্লাহ তালা কোনো মাধ্যম ছাড়া সরাসরি তার কাছে দোয়া করার নির্দেশ দেন শির্ক হল মারাত্মক সমস্যা যে ব্যাপারে রসুল সাল্লাহ আলহাম জাহিলদের বিরোধিতা করেন কেননা রসুল সাল্লাহ সাল্লাম মানুষের মাঝে প্রেরিত হয়ে প্রথমে আল্লাহ তালার একত্রের দিকে দাওয়াত দেন এবং শিখ পরিত্যাগ করতে বলেন নবী সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো প্রকৃত উপাস্য নেই তাহলে তোমরা সফলতা লাভ করবে মুস্তাদে আহমদ মুস্তাদে হিব্বান তুরাবানে কাবারি সুনানে দারালপুতি ইত্যাদিতে বর্ণিত আছে হাদিসটি তিনি আরো বলেন অর্থাৎ আমি মানুষের সাথে সংগ্রাম করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ না তারা বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো প্রকৃত উপাস্য নেই তারা এটা স্বীকার করতে তারা এটা স্বীকার করলে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 শিরিক মিশ্রিত আমল আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয় আর ঈমান আনয়নের পূর্বে তাগুতকে অস্বীকার করতে বলা হয়েছে আল্লাহ তাআলা বলেন لا إكراه في الدين قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم অতএব যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করে এবং আল্লাহর প্রতি ইমান আনে অবশ্যই সে মজবুত রশি আঁকড়ে ধরে যা ছিন্ন হবার নয় সুর আল বাকারা দুইশো ছাপ্পান্ন নম্বর আয়াত এটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো প্রকৃত উপাস্য নেই আর কালিমার মাঝে ইতিবাচক ও নেতিবাচক এবং শিখ পরিত্যাগ ও আল্লাহর একত্রের স্বীকৃতি দেওয়ার অর্থ নিহিত আছে লা ইলাহা তথা কোনো প্রকৃত উপাস্য নেই এই অংশটুকুর মাধ্যমে সকল বাতিল কৃত্রিম উপাস্যগুলোকে প্রত্যাখ্যান করা হয়েছে ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ ব্যতীত কালিমার এই অংশের মাধ্যমে একমাত্র আল্লাহর ইবাদত করার নির্দেশ সাব্যস্ত করা হয়েছে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে এই এক একনিষ্ঠতা ছাড়া কোনো আমল তার নিকট গ্রহণযোগ্য নয় আর রসুল সাল্লাহ আলহিহাসাল্লামের পদ্ধতি অনুসারে ছাড়া বিদাতি আমলও তিনি কবুল করেন না রসুল সাল্লাহ আলহিহাল্লাম বলেন যে আমাদের নির্দেশ ব্যতীত আমল করে তা প্রত্যাখিত অন্য রায়তে তিনি আরো বলেন যে আমাদের দিনে নতুন কিছু উদ্ভব করলো যা দিন নয় তা প্রত্যাখ্যিত এ কারণে আলেমগুন বলেন দুটি শর্ত ছাড়া আমল গ্রহণযোগ্য নয় প্রথমত আল্লাহ তালার জন্যই একনিষ্ঠভাবে আমল দ্বিতীয়ত রসুল সাল্লাহ আলহিহাল্লামের পদ্ধতি অনুসারে আমল করা দুটি শর্তের কোনো একটি ভেঙে গেলে আমল কবুল হবে না এবং তাকে সৎ আমল বলে গণ্য করা হবে না মূর্তি আউলিয়া গাছ পাথর কবর ইত্যাদির পূজা করার যারা ভালো মনে করে এবং আল্লাহর বিধান ও রসুল সাল্লাহ আলাইসাল্লামের পদ্ধতি অনুসারে ইবাদত করে না এরূপ ইবাদতকারী ও কুপ্রকৃতির উপর নির্ভরশীলকে রসুল সাল্লাহ আলাইসাল্লাম সতর্ক করেছেন কোরআন ও সুন্না বিরোধী কর্মের কারণে আল্লাহ তালা তাদের জন্য জান্নাত হারাম করে দিবেন এবং জাহান্নাম হবে তাদের আবাসস্থল আল্লাহ তালা বলেন নিশ্চয়ই যে আল্লাহর সাথে শরীর করে তার উপর অবশ্যই আল্লাহ জান্নাত হারাম করে দিয়েছেন সুরা আল মাইদা বাহাত্তর নম্বর আয়াত অর্থাৎ চূড়ান্তভাবে তাদের জন্য জান্নাতে প্রবেশ নিষিদ্ধ আর এই শব্দের আবিধানিক অর্থ হল নিষিদ্ধ মুষ্টিকদের জন্য জান্নাত চূড়ান্তভাবে নিষিদ্ধ তাদের জন্য জান্নাতের আশা নেই এবং নামে তাদের আবাসস্থল এটা হলো আল্লাহর সাথে শির করার মন্দ পরিণাম আল্লাহ তালা বলেন যদিও তারা বলে যে আমরা তো তাদের আমরা তো তাদের ইবাদত করি না কিন্তু তারা তো আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দেবে তারা এর উপরে মৃত্যুবরণ করে তারা ফিরে আসে না আল্লাহ তালা তাদের জন্য জান্নাত হারাম করে দেন আর জাহান্নামকে তাদের জন্য চিরস্থায়ী আবাসস্থল নির্ধারণ করে দেন যে মুক্তি পেতে চায় সে এ ব্যাপারে সতর্ক হয় আর জাহিনী কর্মকাণ্ড ও অন্যান্য অবাধ্যতা ছেড়ে যায় শাহিক রহিমুল্লাহ বলেন এই সমস্যার কারণে মানুষ মুসলিম ও কাফিরে বিভক্ত হয় অর্থাৎ তাহিদ ও শিরকে বিভক্ত একদল রসদ সাল্লাহ আলাইসাল্লামকে সত্যবাদী জেনে তার উপর ইমান আনয়ন করে এবং একমাত্র আল্লাহ তালার জন্য একনিষ্ঠভাবে ইবাদত করে তারাই মুমিন আর আরেক দল রসুল সাল্লাহ আলাইসাল্লামের বিরোধিতাবশত শিল্পের উপর ও তাদের ইবাদতের উপর অবিচল থাকে আর তাদের পূর্বপুরুষরা ইতিপূর্বে যেভাবে ইবাদত করত পূর্ববর্তী জাতিরা শির্কের উপর ছিল তারা রাসুলগণের বিরোধিতা করত কেননা তাদের পূর্ব রাসুল পুরুষদের নীতির কেননা তাদের পূর্বপুরুষদের রীতিনীতির উপর তারা অবিচল থাকতে চায় যেমন আল্লাহ তালা বলেন আর এভাবেই তোমাদের পূর্বে যখনই আমি কোনো জনপদকে সতর্ক পাঠিয়েছি আর এভাবেই তোমাদের পূর্বে যখনই আমি কোনো জনপদকে সতর্ককারী পাঠিয়েছি তখনই সেখানকার বিলাসপ্রিয়রা বলেছে নিশ্চয়ই আমরা তো আমাদের পূর্বপুরুষদের এক মতাদর্শের উপর পেয়েছি তাই আমরা তাদেরকে তাদেরই পদাঙ্ক অনুসরণ করছি তারা বলে তুমি কি আমাদেরকে নিষেধ করছো তাদের উপাসনা করতে আমাদের পুরুষরা যাদের উপাসনা করতো সুরাহুদ এক নম্বর বাষট্টি এটা তাদের মুখের কথা ও তাদের যুক্তি তারা পূর্বপুরুষদের তারা পূর্বপুরুষদের রীতিকে আঁকড়ে ধরে থাকে তা ছিল আল্লাহ ব্যতীত অন্যদের ইবাদত এর কথা শত্রুতার সময় অর্থাৎ তাহিদপন্থী ও মুসিদদের মাঝে মমিন ও কাফিরদের মাঝে শত্রুতা সুতরাং কাফিরদের মাঝে শত্রুতা রাখা মমিনের উপর অবশ্যক তাই কাফিরদের প্রতি ভালোবাসা রাখা বৈধ নয় যদিও তারা নিকটতম প্রতিবেশী বন্ধু আত্মীয় হয় আল্লাহ তালা বলেন যারা আল্লাহ ও পরকালের প্রতি ইমান আনে তুমি পাবে না এমন জাতিকে তাদেরকে পাবে না এমন লোকেদের সাথে বন্ধুত্ব করতে বন্ধু হিসেবে যারা আল্লাহ ও তার রাসুলের বিরোধিতা করে যদি সেই বিরোধিতাকারীরা তাদের পিতা পুত্র ভাই অথবা জাতিগোষ্ঠীও হয় তবুও ওদের অন্তরে আল্লাহ ইমান লিখে দিয়েছেন এবং তার পক্ষ থেকে রূহ দ্বারা তাদের শক্তিশালী করেছেন সুরা মুজিদ আলাহা এক নম্বর বাইশ আল্লাহ ও তার রাসুল এবং মুমিনদের সাথে বন্ধুত্ব করা আবশ্যক কুফুরি ও কাফির এবং শিরিক ও মুশরিকদের থেকে বিরত থাকা আবশ্যক আল্লাহ তালা বলেন আমরা তোমাদেরকে অস্বীকার করি এবং উদ্বেগ হলো আমাদেরকে তোমাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ চিরকালের জন্য যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ইমান আনো সকলেই তারা হবে ইব্রাহিম আলাহ সাল্লামের দলের অন্তর্ভুক্ত যারা বর্তমানে দিন নিয়ে তর্ক বিতর্ক আলোচনা পর্যালোচনা করে আর মানুষকে সে থেকে ডাকে এবং বলে যে এগুলো আসমানি ধর্ম তাদের কতিপয় স্পর্ধার সাথে বলে যে ইহুদি ও খ্রিস্টানরা কাফির বলে গণ্য হবে না এই কথাটি যা নিয়ে এসেছে তার বিপরীত ও আলপুর আন বিরোধী এবং আমাদের জন্য অনুসারী ইব্রাহিম আলাহ সাল্লামের মতাদর্শ বিরোধী আল্লাহ তালা বলেন হে ইমানদারগণ তোমরা নিজেদের পিতা ও ভাইদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না যদি তারা ইমান অপেক্ষা কুফুরিকে অধিক মনে করে তোমাদের মধ্যে হতে যারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারাই জালিম সুরাত তাওবাহ এক নম্বর তেইশ ওই সকল বিতর্ককারীরা বলে ইয়াহুদি ও খ্রিস্টানরা আহলে কিতাব ও বিশ্বাসী আর তাদের প্রত্যেকের ধর্ম আল্লাহর পক্ষ থেকে এসেছে আমাদের সাথে তাদের যুগসূত্র রয়েছে আমরা পরস্পরকে সাহায্য করতে পারি তারা ইয়াহুদি ও খ্রিস্টানদেরকে কাফির মনে করে না বর্তমানে মানুষকে এই বিষয়ের দিকে দৃঢ়তার সাথে ডাক দিন এই ধরনের আহ্বান আল্লাহর সাথে মুমিনদের বন্ধুত্বকে ধ্বংস করে তাই কাফির ও মুমিনদের মাঝে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে না যারা রসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রতি ইমান আনবে না তারা কাফির হোক সে কিতাবি বা কিতাববিহীন কেননা রসুল সাল্লাহ আলাইসাল্লাম প্রেরিত হওয়ার পর তার প্রতি ইমানায়ন করা অবশ্য অন্য কাউকে সমর্থন করা যাবে না তাই তার প্রতি যে বিশ্বাস রাখে না সে কাফির ইয়াহুদি ও খ্রিস্টানরা রসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রতি বিশ্বাস রাখে না এজন্য তারা কাফি রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন সে সত্তার কসম যার হাতে মোহাম্মদের প্রাণ ইয়াহুদি হোক আর খ্রিস্টান হোক যে ব্যক্তি আমার রিসালাতের খবর শুনেছে অথচ আমার রিসালাতের উপর ইমান না এনে মৃত্যুবরণ করবে অবশ্যই সে জাহান্নামে হবে মুসলিম হাদিস নম্বর একশো তিপ্পান্ন সুতরাং নাবি সাল্লাহ আলাইসাল্লামের নবদ প্রাপ্তির পর তার আদর্শ হতে কেউ বের হতে পারবে না নবী সাল্লাহু আলাইসাল্লাম আরো বলেন আল্লাহর কসম যদি মুসা আলাইসাল্লাম বেঁচে থাকতেন তাহলে আমাকে অনুসরণ ছাড়া তার আর কোনো উপায় থাকতো না মিসকাতুল মাসাবি একশো সাতাত্তর নম্বর হাদিস তাই নবী সাল্লাহ আলাইসাল্লামের নবদ প্রাপ্তির পর দিন ইসলাম ব্যতীত অন্য কোনো সঠিক দিনের অস্তিত্ব নেই আল্লাহ তালা বলেন আর যে ইসলাম ছেড়ে অন্য কোনো দিন চায় তবে তার কাছ থেকে তা গ্রহণ কখনোই গ্রহণ করা হবে না এবং সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে সুরা আলী ইমরান পঁচাশি নম্বর আয়াত ইয়াহুদি ও খ্রিস্টানদের এ ধরনের আহ্বান বাতিল বা প্রত্যাখ্যিত এই বাতিল দাওয়াত প্রচারের জন্য অনেক সভা সমাবেশ করা হয়ে থাকে ধর্মসমূহকে একভূত করার জন্য তা প্রচারের উদ্দেশ্যে তারা অর্থ সম্পদ ব্যয় করে আর তারা তাদের বিষয়বস্তুর নামকরণ করেছে ধর্মসমূহের বিতর্ক সুবাহান আল্লাহ ইমান ও কুফর নিয়ে বিতর্ক শিখ ও তাহিদ নিয়ে বিতর্ক আল্লাহর বন্ধুদের সাথে শত্রুদের বিতর্ক তারপর শায়েক রহিমুল্লাহ বলেন এ কারণে জিহাদকে বিধিবদ্ধ করা হয়েছে আল্লাহ তালা বলেন আর তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো যতক্ষণ না ফিতনার অবসান হয় এবং দিন পূর্ণরূপে আল্লাহর জন্য হয়ে যায় সুরা আন আলফার উনচল্লিশ নম্বর আয়াত কাফিরদের সাথে আমাদের অবশ্যকীয় নীতি তিনটি প্রথমত তাদের সাথে শত্রুতা রাখা কেননা তারা আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলাইসাল্লামের শত্রু দ্বিতীয় তাদেরকে ইমান ও রসুল সাল্লাহ আলাইসাল্লামের অনুগত্যের দাওয়াত দেয়া এটা মুসলিমদের উপর ওয়াজিব ও আবশ্যক তৃতীয়ত কাফিরদেরকে দাওয়াত দেওয়ার পর তারা ইসলাম গ্রহণ না করলে তাদের সাথে জিহাদ করেন এক্ষেত্রে জিহাদ অবশ্য আল্লাহ তালা বলেন তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো যতক্ষণ না ফিতনার অবসান হয় এবং দিন পূর্ণরূপে আল্লাহর জন্য হয়ে যায় সুরা আল আনফাল উনচল্লিশ নাম্বার আয়া মুসলিমদের শক্তি সমর্থ থাকলে তারা শেষ পর্যায়ে তাদের সাথে যুদ্ধ করবে আল্লাহ তালা বলেন তোমরা মুসিদদেরকে যেখানেই পাও হত্যা করো এবং তাদেরকে পাকড়াও করো তাদেরকে অবরোধ করা এবং তাদের জন্য প্রতিটি গাছিতে বসে থাকো সুরা তাওবাহ আয়াত নম্বর পাঁচ এই আয়াতে ইসলামের জিহাদের কৌশল বর্ণনা করা হয়েছে আর তা হল শিখ দুর্বৃত করা যতক্ষণ না ফিতনার মূলোৎপাট হয় যে ফিতনার মাধ্যমে মোরতাদ তথা করে তা হচ্ছে শির্ক এজন্য সম্পূর্ণভাবে শিরকি ফিতনা দূরীভূত করতে হবে আর যুদ্ধ করতে হবে যতক্ষণ না দিন পরিপূর্ণরূপে প্রতিষ্ঠিত হয় এটি জিহাদের উদ্দেশ্য কর্তৃত্ব গ্রহণ ও প্রভাব বিস্তার করা জিহাদের উদ্দেশ্য নয় আর জিহাদের মাধ্যমে ধন সম্পদ অর্জনের উদ্দেশ্য নয় বরং উদ্দেশ্য হলো আল্লাহর কালিমাকে উদ্যয়নিত করা এবং শিল্পের মূল্য মূল উৎপাদন করা সুতরাং কাউকে প্রতিহত করা ইসলামের জিহাদের উদ্দেশ্য নয় যেমন কতিপয় জ্ঞান পাবি বলে প্রতিহত করার জন্য দিন ইসলাম সাব্যস্ত অর্থাৎ তারা যখন আমাদের সাথে বাড়াবাড়ি করবে তখন তাদের শত্রুতা রুখে দেওয়ার জন্য কেবল যুদ্ধ করবে আল্লাহ তালা বলেন তোমরা মুষ্টিকৃতকে যেখানে পাও হত্যা করো সুরাত আয়াত পাঁচ আল্লাহ তালা আরো বলেন وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله فإن انتهوا فإن الله بما يعملون بصير আর তোমরা তাদের বিরুদ্ধে লড়াই করো যতক্ষণ না ফিতনার অবসান হয় এবং দিন পরিপূর্ণরূপে আল্লাহর জন্য হয়ে যায় সুরা আনফাল উনচল্লিশ নম্বর আয়াত ইসলামের দাওয়াত প্রচার ও দিনের প্রসারতা এবং শিল্পের মূল্য উৎপাদন করাই যুদ্ধের উদ্দেশ্য সুরা আনফালের উপরোক্ত আয়াত থেকে উক্ত সাব্যস্ত উক্ত বিষয়টি সাব্যস্ত হয় ইসলামের যুদ্ধ দুই প্রকার এক প্রতিরোধমূলক যুদ্ধ যা মুসলিমদের নিরুপায় অবস্থায় প্রযোজ্য দুই প্রভাব বিস্তারমূলক যা মুসলিমদের শক্তি সামর্থ্য থাকলে প্রযোজ্য হয়